মা গো যাব আমি দিনিয়ায় জীবনটাকে গর্ব আমি আহল সুন্না রাখি দায় মা আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায় জীবনটাকে গর্ব আমি আহল সুন্না রাখি দায় হেথা গিয়ে পাবো মাগো ইলমে হেথায় গিয়ে পাবো মাগো ইলমে দিনের শিক্ষা আমলে জিন্দগি করতে কামেল পীরের দীক্ষা দিনের প্রদীপ জ্বালিয়ে দিব দিনের প্রদীপ জ্বালিয়ে দিব সুন্দর বউ সুন্দরায় জীবনটাকে গর্ব আমি আহলে সুন্দরা কিদায় মা গো আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায় জীবনটাকে গর্ব আমি আহল সুন্নারাও কিদা সহশিক্ষার নোংরা হালে মন বসে না আমার যাই ছুটে তাই বারে বারে পান দিনিয়া সহশিক্ষার নোংরা হালে মন বসে না যাই ছুটে তাই বারে বারে পান দিনিয়া যুগ জমানার হাদি হব যুগ জমানার হাদি হব নেশার সালের নমুনায় জীবনটাকে গর্ব আমি আহল সুন্নারা কি দায় মাগো আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায় জীবনটাকে গর্ব আমি আহালে সুন্নারা কিদা বাতিলা কিদায় ভরে গেছে নিখিল ধরালি খুঁজে পাওয়া কষ্ট কর্মা আলমে হকানি বাতিলা কিদায় ভরে গেছে নিখিল খাটি আলেম হাবার নেশায় মন ছুটে যায় শেখায় জীবনটাকে গর্ব আমি আহলে সুন্দর কি দায় মা গো আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায় জীবনটাকে গর্ব আমি আহলে সুন্দর কি দায় মা গো আমায় দাও সাজিয়ে যাব আমি আহলে সুন্নারা কিদায় জীবনটাকে গর্ব আমি আহলে সুন্নারা কিদায় জীবনটাকে গর্ব আমি আহলে সুন্নারা কিদায়